পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পা এ পথের ভিন্ন কিছু নাই রে আছে আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় এ পথের ভিন্ন কিছু নাই রে আছে আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেবেতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেবেতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ চুষ বলতে রাজি হতে কাজী ময়দানেতে ফের চেয়ে দেখ তাক করা ওই বুলেট কামান ওই যে জানি বের কে আছিস মরতে রাজি হতে কাজী ময়দানেতে ফের চেয়ে ওই বুলেট কামান ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে গান গানাতে আসতে হবে বারুদের কাহিস রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজ্র কণ্ঠ দ্বারাই করতে হবে ওদের কুপকার বজ্র কণ্ঠ দ্বারাই করতে হবে ওদের কুপকার পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কইরে বিপ্লবী সে বীর হাতে নে উলঙ্গ শমশির ওসেরাই ঝংকারেতে পালাবে কাফির কইরে বিপ্লবী সে বীর হাতে নে को शमशीर और शेरोई झोंका रहते पाला में क्या फिर छुटे आए बदला निते ओई जाली मेरे भूले जहाया छुटे आए बदला निते ওই জালি মেরে ভুলে যাহায়া পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলা পথ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ